আবু হুরাইরা রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন এক পেট খায় আর কাফির সাত পেট খায়